আসসালামু চৌত্রিশ নম্বর যে জালহাদিসটি আমরা আলোচনা করব সেটি হলো যে নবী সাল্লা আলেমুল গায়েব বিশ্বাস করা যে নবী সাল্লাম গায়েবের এলেম জানেন নবী সালামের কাছে গায়েবের এলেম আছে এই জাতীয় কথা আমাদের দেশে বাংলাভাষী মানুষের মধ্যে শোনা যায় যে বলে যে নবী সালাম আলেমুল গায়েব নবী সাল্লাম গায়েব জানেন নবী সাল্লাম <clears throat> গায়েব নিজের থেকে কিছুই জানেন না নবী সাল্লামকে আল্লাপাক যতটুকু গায়েবের এলেম জানিয়েছেন ততটুকুই নবী সাল্লাম জানেন গায়েবের এলেম তো আমরাও জানি আমরা জানেন না কোরআনে কারিম পুরাটাই তো গায়েবের এলেম কিন্তু আল্লাহ সুবান গায়েবকে প্রকাশ করে দিছেন যখন প্রকাশ করে দেওয়া হয় এটা আর গায়েব থাকে না কিন্তু কোরআনের এই কথাগুলো যদি আল্লাহ পাক আমাদেরকে না জানাইতেন আমরা কোনোদিন জানতাম না এগুলো গায়েবের বিষয় নবিসামের অসংখ্য হাদিস গায়েবের বিষয় আমাদেরকে জানানো হয়েছে তাহলে তো আমরাও গায়েব জানি যদিও ধরা হয়েছে নবী সালাম গায়েব জানেন তো আমরাও তো গায়েব জানি অর্থাৎ নবী সাল্লা ইসলাম আলেমুল গায়েব ছিলেন না আলেমুল গায়েব একমাত্র আল্লাহ সুবানতালা তবে গায়েবের যে জিনিসগুলো নবী সাল্লাহ সাল্লামকে জানিয়েছেন আল্লাহ পাক যে জিনিসগুলো জানিয়েছেন নবী সাল্লাম সেই জিনিসগুলোই জানতেন এই জন্য মোল্লা আলী কারি রহমাউল্লাহ আবদুল্লাহ লখনবী রহমাউল্লাহ ওনারা সকলেই বলছেন যে নবী সাল্লা ইসলাম আলেমুল গায়েব এই সংক্রান্ত যত বর্ণনা আছে যত হাদিস আছে এই সবগুলো হাদিস জাল হাদিস মিথ্যা কথা নবী সালাম এই সংক্রান্ত কোনো হাদিস বর্ণনা করেন নাই বরং কোরআনে কারিমের অসংখ্য আয়াত দিয়ে আল্লাপাকে স্পষ্ট করেছেন যে নবী ইসলাম গায়েবের কিছুই জানেন না আমরা কয়েকটা আয়াত এবং হাদিস উল্লেখ করি এই সম্পর্কে সৌরা নামলের পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন রাসুল আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন আসমান আর জমিনে যত গায়েবের বিষয় আছে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আর কেউ জানেন না যদি রাসুল জানতেন তাহলে বলতেন যে ইল্লা রাসুল আহ সাল্লাহ ইসলাম একমাত্র তার রাসুলে জানেন আর কেউ জানেন না কিন্তু এখানে আল্লাহ বলছে একেবারে কেউ জানে না মানুষ জিন ফেরস্তা কেউ গায়েবের কোনো এলেম আসমান জমিনের কোনো কিছু আল্লাহ ছাড়া কেউ জানেন না আল্লাহ আটান্ন নম্বর আল্লাহাক বলছেন ওয়া ইন্দাহু ইল্লাহু অনেক সময় আরবের মুশ্রিকেরা বা বিভিন্ন জন যুগে যুগে নবীদের কেন্দ্রিক সেরেক করতে গিয়ে মনে করতো গায়েব তো একটা না গায়েব আছে শত শত তো একটা দুটা সাবি আল্লাপাক ওই নবীকে বা রাসুলকে দিয়ে দেন তো মাঝে মাঝে নবীর দরকার হলে ওই সাবিদি খুলে ওই গায়েবের জিনিসগুলো জেনে নিতেন এরকম বিশ্বাস শয়তান মানুষের মধ্যে ঢুকাইছে এই জন্য আল্লাপাক এই সন্দেহকে দূর করছেন ওয়া ইন্দাহু মাফাতে গায়েবের যত ছাবি আছে সমস্ত ছাবি একমাত্র আল্লাহর কাছে আল্লাহকে একটা ছাবিও কাউকে দেন নাই ইল্লাহু ওই গায়েবের বিষয়গুলো একমাত্র তিনি ছাড়া আর কেউ জানেন না আল্লাহাক কতবার স্পষ্ট করেছেন কোরআন কারিম এই বিষয়টা সুরা নামের পঞ্চাশ নম্বর আয়াত সুরা হুদের একত্রিশ নম্বর আয়াত আল্লাহাক এখানেও স্পষ্ট করছেন কুল্লা ইন্দি খাজা ওয়ালা ইন্নি মালাক রাসুল আপনি বলুন লা আমি তোমাদেরকে কখনো বলি না ইন্দি খাজা ইনুল্লাহ আমার কাছে আল্লাহর বান্ডার আছে আল্লাহর ভান্ডারগুলো আমার কাছে আছে এই কথা আমি তোমাদেরকে কখনো বলি না ওয়ালা আলামুল গাইবা আমি তোমাদেরকে এই কথাও বলি না আমি কখনো গায়েবের কিছুই জানি আমি গায়েবের কিছু জানি এই কথাও আমি তোমাদেরকে বলি না আমার কাছে আল্লাহর কোনো বান্দারও নাই আমি গায়েবেরও কিছুই জানি না ওয়ালা আকুল্লা কুমিন্নি মালাক তোমাদেরকে এই কথাও আমি কখনো বলি না যে আমি একজন ফেরস্তা আমি ফেরস্তা এই কথাও তোমাদেরকে বলি না ইন আত্মা ইল্লা মা ইউহা আমি শুধুমাত্র আমার উপরে যে ওহি আসে সে ওহি গুলার এত্তেবা করি সুহান শুধু ওহির এত্তেবা করি ওহির অনুসরণ করি আমি এর বাহিরে আমি আর কিছুই জানি না ওহির মাধ্যমে যেটা জানানো হয় সেটাই জানি সুরাল আরাফের একশো অষ্টআশি নম্বর আয়াত রাসুল আপনি বলুন আমি আমার নিজের উপকার করার নিজের ক্ষতি করারও মালিক নই আমি নিজে আমার কোনো উপকার নিজের উপকার নিজে করতে পারি না নিজের ক্ষতি নিজে করতে পারি না ইল্লা মাশা আমার উপকার ক্ষতি ও মালিক একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিন ওয়ালাউ কুন্তু আলামুল গাইবা লাস্তাকসার মিনাল খায়ের আমি যদি গায়েব জানতাম তাহলে কল্যাণের অনেক কিছু আমি লাভ করতাম আমাকে কোনোদিন কোনো বিপদ আপদ স্পর্শ করতো না আমি যদি গায়েব জানতাম তাহলে ওহুদের ময়দানে আমি যে এই বিপদে পড়ব আমার যে মাথা ফেটে যাবে দাঁত ভেঙে যাবে এই বিষয় তো আমি আগে থেকে জানি ফেলতাম তাহলে আমি ওইভাবে সতর্ক থাকতাম কিন্তু রাসুল সালামকে আগে থেকে জানতেন আরও এরকম অসংখ্য ঘটনা আয়সারাদি আল্লাহ আনহাকে নিয়ে বনু মোস্তালেকের যুদ্ধ থেকে আসার পরে মুনাফিকদের ষড়যন্ত্রে নবী সালাম কিছুদিন কি কষ্ট পাইলেন কি যন্ত্রণা পাইলেন তিনি যদি গায়েব জানতেন বলে ফেলতেন যে আমি গায়েব জানি আয়সা নির্দোষ এই সার্টিফিকেট নবিসাম দিয়ে দিতেন কিন্তু নবিসাম এই সার্টিফিকেট দেন নাই যতক্ষণ না ওহি আসে সিরাত নবিয়ার মধ্যে একটি হাদিস এসেছে হাদিসটির সনদ হাসান একবার নবী সাল্লা সাল্লামের ওঁট হারাই গেছে তখন জায়দ ইবনে লাসিদ নামক একজন ব্যক্তি বলে উঠল আরে তোমরা কেমন নবী মানো যেই নবী তোমাদেরকে আসমানের খবর দে অথচ তার ওঁটটা কোথায় হারাই গেছে সেটা জানে না লোকটা এসে বলতেছে এই সাহাবিরা এই মুসলমানেরা তোমাদের নবী প্রতিদিন তোমাদেরকে আসমানের খবর দিতে পারে আসমানের খবর শোনায় তো তার ওঁটটা কোথায় হারাই গেছে সেটা তিনি বলতে পারে না এরকম ঠাট্টা করে উপহাস করে বলতেছে তো তখন নবিসাম বললেন ইন্না রাজুলান ইয়াকুলু কাজা ওয়া কাজা একটা লোক তোমাদেরকে এরকম এরকম বলছে ওয়া ইন্নি ওয়াল্লাহি লা আলামু ইল্লা মা আল্লামানি আল্লাহ আল্লাহর কসম আমাকে আমার আল্লাহ যতটুকু জানান এর বাহিরে আমি কিছুই জানি না আল্লাহর কসম আল্লাহ সুবান আমাকে যতটুকু জানান এর বাহিরে আমি কিছুই জানি না ওয়াকাদ দাল্লানিল্লাহ আলাইহা এই মাত্র আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানাই দিছেন ওয়াহিয়াপি শেয়াবে কাজা কাদ হাবাসাতহা সাজারাতুন আমার ওই উঁটটা অমুক জায়গায় অমুক উপত্যকার মধ্যে গাছের সাথে আটকা পড়ে গেছে গাছের মধ্যে লতা সহ আটকে গেছে আমার ওটটা আসতে পারতেছে না ওই উপত্যকা আছে এটাও আমি জানতাম না আমাকে মাত্র আল্লাহ সুমান তালা জানাইছেন তাহলে নবিসাম যদি গায়েব জানতেন তাহলে তো আগেই বলে দিতেন আরে মিয়া তোমরা উঠ খোঁজো কেন ওই যে অমুক জায়গায় আছে বলে দিতেন কিন্তু নবিসাম যতক্ষণ না আল্লাপাক জানাইছেন ততক্ষণ বলতে পারেন নাই যে অমুক জায়গায় উঠটা আছে বরং কাফেরা মুশ্রিকেরা অন্যরা এসে ঠাট্টা বিদ্রোপ করতেছে যে আসমানের খবর বলতে পারে তোমাদের উঠ কোথায় হারাইছে সেটাও বলতে পারে না তাহলে নবিসাম তখন গায়েবের দাবি করেন নাই সেখানেও স্পষ্ট করে দিয়েছেন যে আমার আল্লাহ আমাকে জানাইছেন একজন সাহাবি মারা গেলেন ওসমান ইবনে মাজুন রাদি আল্লাহ তার উপাধি ছিল আবু সাহেব তো উম্মুল আলা আল্লাহ এটা হাদিস উম্মুল একজন মহিলা মহিলা সাহাবি আসি বলতেছে আলাইকা আমি সাক্ষ্য দিচ্ছি ও ওসমান ইবনে মাজুন আল্লাহ রব আলমিন তোমাকে সম্মানিত করেছেন মহিলা সাহাবি বলতেছেন আমি মনে প্রাণে সাক্ষী দিচ্ছি আল্লাহ তোমাকে সম্মানিত করছেন আল্লাহ রসুল এই কথাটা শুনে রয়েছেন শোনার পরে নবী সালাম বললেন ও আলা তুমি কেমন করে জানলে এই সাহাবিকে আল্লাহ সম্মানিত করছে কলাত আমি বললাম আল্লাহর কসম আমি আসলে কোনো দলিল প্রমাণে জানি না তবে আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক এই লোকের যদি আল্লাহ সম্মানিত না করে সম্মানিত করবে কাকে মহিলা বলতেছে রাসুল যে এই দিনদার নেককার সলহীন যারা আমরা এত দেখছি এরে যদি সম্মানিত না করে তা আল্লাহ সম্মানিত করবে কাকে এই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাকে সম্মানিত করছে তখন নবী বললেন আমা হুয়া জাহু আল্লাহ মা আল্লাহর কসম আমিও দৃঢ় বিশ্বাস রাখি আল্লাহ যেন তাকে ভালো কিছু দেয় এটা আশা করি তবে শোনো আল্লাহর কসম আমি আল্লাহর রসুল হয়েও জানি না এই লোকটার সাথে আল্লাহ কেমন আচরণ করবেন আমি আল্লাহ রসুল তাও আমি জানি না এই লোকটার সাথে আল্লাহ কেমন আচরণ করবেন লোকটারে আল্লাহ সম্মানিত করবেন না লাঞ্ছিত করবেন এটা আমি রাসুলও জানি না আর তুমি একজন সাধারণ মহিলা মহিলা হিসেবে তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ সম্মানিত করবে তখন এই সাহাবি বলতেছেন আল্লাহর কসমের থেকে জীবনে কোনোদিন আমরা কোনো সাহাবি কোনো ব্যক্তি মারা গেলে এই লোকের আল্লাহ সম্মানিত করছে অপমানিত করছে জান্নাতি জাহান্নামি এগুলো জীবনেও বলতাম না যেখানে আল্লাহ রসুল সাল্লাহ নিজে বলতেছেন উনি নিজের রাসুল হয়ে জানান না এই লোককে আল্লাহ সম্মানিত করব না কি করব। সেখানে আমরা কি জানি দেখেন কত বড় আজকের জমানায় মানুষ আলেমারা এখন জান্নাত নামে সার্টিফিকেট দেয় নাম ধরে ধরে কয় কয় অমুক নামি অমুক নামি অমুক নামি ওনার হাতে আল্লাহ জাহান্নামের ঠিকাদারি দিয়ে দিছে হ্যাঁ, উনি ইচ্ছা মতো লোকের জাহান্নামে পাঠাইতেছে আর ইচ্ছা মতো জান্নাতে পাঠাইতেছে অথচ আল্লাহ রসুল বলতেছেন আমি আল্লাহ রসুল হয়ে জানি না যে এই লোকটাকে আল্লাহ সম্মানিত করবেন না লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন তাহলে এই হাদিসগুলোর দ্বারা বোঝা যায় আরেকটা হাদিস বলে আমরা শেষ করতেছি এই বিষয়ে সহিয়াল বখারির হাদিস নবিসাম এক মাস দিসে গেলেন তো মেয়েরা ছোট ছোট বালিকারা গান গাইতেছিল তো গান গাওয়ার সময় বলতেছে গান গাইতে গাইতে বাচ্চারা বলতেছে আমাদের মাঝে এমন নবী এসে হাজির হয়েছেন যিনি আগামীকাল কি হবে তাও জানেন বাচ্চারা বলতেছে আল্লাহ রসুল বলেন আমা হাজা পালা তাকুলু খবরদার খবরদার এটা বলিও না ইল্লাল্লাহ আগামীকাল কি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না আগামীকালের খবর আমি রাসুলও জানি না খবরদার এই কথা বলিও না সাথে সাথে বাচ্চাদেরকেও নিষেধ তাহলে বোঝা যায় বাচ্চারাও যদি কোনো সেরেকি কথা বলে সেরেক করে বাচ্চাদেরকেও নিষেধ করতে হবে বুঝাইতে হবে বলা যাবে না যে এটা বাচ্চা মানুষ কারণ বাচ্চা মানুষ সেরেক করতে করতে এটা তার ভিতরে ঢুকে যাবে হ্যাঁ এই জন্য তাকেও শিখাইতে হবে সেরেক আর তাও